সাদরি আমরি লিসানি ইয়াবকাহু কাউলি প্যাস্টর রুকনুদ্দিন অথবা তিনি যেভাবে বলেন প্যাস্টর রুকনি হেনরি পিও প্যাস্টর সাজি এছাড়াও এখানে উপস্থিত বোম্বের বিভিন্ন চার্চের প্যাস্টরগণ শ্রদ্ধেয় গুরুজনেরা এবং প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই ইসলামিক নিয়মে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আল্লাহর দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আজকের টপিক নিয়ে বলার আগে ইসলামে যীশু খ্রিস্টের অবস্থান সম্পর্কে পরিষ্কার করে বলতে চাই কিছু কথা ইসলাম হল একমাত্র অখ্রিস্টান ধর্মবিশ্বাস যে ধর্মে যীশু খ্রিস্টকে একজন রাসুল বলে মানা হয় সেই লোক মুসলিম না যে যীশুখ্রিস্টকে নবী বলে মানে না আমরা মানি যে তিনি হলেন আল্লাহ সুবাহ তালার একজন প্রেরিত পুরুষ আল্লাহর রাসুল আমরা মানি যে তিনি হলেন মসি অর্থাৎ খ্রিস্ট আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই যেটা এখনকার অনেক আধুনিক খ্রিস্টানই বিশ্বাস করে না আমরা মানি যে তিনি আল্লাহর আদেশে মৃত মানুষকে জীবন দিয়েছেন আমরা মানি যে তিনি আল্লাহর আদেশে জন্মান্ধর কুষ্ঠরোগীদের সুস্থ করে তুলেছেন প্রশ্ন করতে পারেন যদি মুসলিম আর খ্রিস্টানরা যীশু খ্রিস্টকে শ্রদ্ধা করে আর ভালোবাসে তাহলে তাদের মধ্যে পার্থক্যটা কোথায় প্রধান পার্থক্যটা হচ্ছে খ্রিস্টানরা বলে যে যীশুখ্রিস্ট বাইসাল্লাম ছিলেন ঈশ্বর আর তারা বলে তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন আর তিনি মারা গেছেন মানুষ জাতির পাপের জন্য আজকের এই বিতর্কের টপিকটা হচ্ছে ওয়াজ ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড আর যেহেতু মুসলিম আর খ্রিস্টানরা আমরা দুই পক্ষ যীশু খ্রিস্টকে নবী বলে মানি সেজন্য আমি এখানে দুই পক্ষের দৃষ্টিভঙ্গি তুলে ধরব মুসলিম আর খ্রিস্টানদের দৃষ্টিভঙ্গি মুসলিমদের দৃষ্টিভঙ্গিটার কথা বলতে গেলে আমরা মানি আমাদের সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ যেটা আল্লাহর আসমানি কিতাব অর্থাৎ পবিত্র কোরআন শরীফ আমি লেকচারের শুরুতে কোরআনের একটা আয়াত বলেছিলাম সুরানিসার একশো সাতান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে ইসলামিক দৃষ্টিভঙ্গিটা আজকের বিতর্কের টপিকের উপরে যিশু কি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন আর রুকনি একজন আরব খ্রিস্টান মিশনারি আরবি হল তার মাতৃভাষা এই আয়াতটা তাকে অনুবাদ করে বলার কোন রকম প্রয়োজন নেই কারণ তিনি বুঝতে পারছেন পবিত্র কোরআনের এই আয়াতটা কি বলছে তবে এখানে বেশিরভাগ মানুষ আরবি ভাষা বোঝেন না আরবি তাদের মাতৃভাষা নয় তাই আমার লেকচারের শুরুতে যে আয়াতটা বলেছিলাম সেটার অর্থ বলছি সুরান নিসার একশো সাতান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে তারা বলে ইহুদিরা দম্ভ করে আমরা খ্রিস্টকে হত্যা করেছি মরিয়মের পুত্র যিশুকে যে আল্লাহ তালার রাসুল তারা তাকে হত্যা করেনি তাকে ক্রুশবিদ্ধও করেনি বলা সুব্বি হালহু তবে তাদের এইরূপ বিভ্রম হয়েছিল যারা মতভেদ করেছিল সেখানে তারা সংশয়যুক্ত ছিল মা লহুম বিহি মিন ইলম তাদের কোন জ্ঞানই ছিল না তারা শুধু অনুমান করেছিল এটা নিশ্চিত যে তাকে হত্যা করা হয়নি পবিত্রকরণের এই আয়াতটা খুব স্পষ্ট করে বলছে পরিষ্কারভাবে কোন রকম দ্বিধাদ্বন্দ্ব নেই যে ইসলামিক দৃষ্টিভঙ্গিটা হলো তারা তাকে হত্যা করেনি ক্রুশবিদ্ধ করেনি এটা নিশ্চিত যে তাকে হত্যা করা হয়নি কোরআন এখানে খুবই স্পষ্ট করে দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই এ কথা উল্লেখ করেছে এই আয়াতটিতে যে তাকে হত্যা করা হয়নি যদি আমি এখানে আমার লেকচার শেষ করি বাইবেলের কথাগুলো নিয়ে কোন রকম আলোচনা না করেই প্যাস্টর যে কথাগুলো বলেছেন তাহলে এই বিতর্কের ফলাফল হয়ে যাবে ড্র কোনো সমাধান আসবে না যে মুসলিমরা বলে পবিত্রকরণ অনুযায়ী যিশু বা ইসাল্লাম ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি আর খ্রিস্টানরা বাইবেল পড়ে তারা সেটা যেভাবে বোঝে তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন ড্র হয়ে যাবে তবে আমি সেটা করব না আমি প্রমাণ করব খ্রিস্টানদের পবিত্র বাইবেল থেকেই যেটাকে খ্রিস্টানরা আল্লাহর বাণী বলে মানেন যে যিশু বা ইসাল্লাম ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি প্রথমেই বলে নেই মুসলিমরা আমরা পবিত্র বাইবেলকে আল্লাহ তালার বাণী বলে মানি না বাইবেলে এমন কিছু অংশ থাকতে পারে যে অংশগুলোকে আমরা আল্লাহ তালার বাণী বলি এখানে নবীর রাসুলদের কথা আছে ঐতিহাসিকদের বলা কথা এছাড়া বাইবেলে আছে অবাস্তব কথা অশ্লীল কথা যদি কেউ আমাকে এক হাজার টাকাও দিয়ে দেয় আমি বাইবেলের এই কথাগুলো বলতে পারবো না সব অশ্লীল অনুচ্ছেদ অশ্লীল অধ্যায় এখানে পরস্পর বিরোধী কথাও আছে তবে যদিও আমি মানি না যে বাইবেল আল্লাহর বাণী তারপরেও বাইবেল দিয়েই আমি প্রমাণ করব যে যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি কারণ প্যাস্টর রুকনি আর এখানে উপস্থিত খ্রিস্টান ভাইরা তারা মানেন যে বাইবেল হল আল্লাহর বাণী আমি তাদের বই থেকে প্রমাণ করে দেখাব কারণ পবিত্রকরণ বলছে সুরা বাকার একশো এগারো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তারা বলে ইহুদের খ্রিস্টানরা মুসলিমরা তোমরা জান্নাতে ঢুকতে পারবে না সব ধার্মিকতা আর ন্যায়স্থানীয় পারবে না প্যাস্টরও বলেছেন সব ভালো কাজ দিয়েও আপনি পাপ থেকে মুক্তি পাবেন না ব্যস্ত তার লেকচারে কথা বলেছেন এগুলো মূল্যহীন যত জাকাত দেন হজ করেন নামাজ পড়েন কপালে দাগ বসিয়ে ফেলেন জান্নাতে যেতে পারবেন না যদি না আপনি ইহুদি বা খ্রিস্টান হন যদি না আপনি ইহুদি বা খ্রিস্টান হন আল্লাহ বলেছেন তাদের একটা মিথ্যে আশা মিথ্যে বকবকানি ভ্রান্ত আশা তাদের বলো প্রমাণ পেশ করো যদি তোমরা সত্যবাদী হও আল্লাহ বলেছেন তাদের বলো প্রমাণ পেশ করতে যদি কোরআন থেকে বলি যে যীশু খ্রিস্ট ক্রুশে মারা যাননি খ্রিস্টানরা তারা এটা মানবে না যে কোরআন আল্লাহর বাণী তখন আমরা তাদের বলবো প্রমাণ পেশ করো যদি তোমরা সত্যবাদী হও খ্রিস্টানরা তাদের প্রমাণ পেশ করে বাইবেল এটাই প্রমাণ খ্রিস্টানরা বলে বাইবেল এই কথা বলছে বাইবেল ও কথা বলছে বাইবেল এটা বলছে বাইবেল ওটা বলছে আসুন দেখি বাইবেল আসলে কি বলেছে তারাই বাইবেলকে পৃথিবীর মোট দুই হাজার ভাষায় অনুবাদ করেছে তাই আসুন দেখি বাইবেল থেকেই দেখি যে যিশু আসলে এই ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন কিনা এভাবে প্রমাণ করতে গিয়ে আমি বাইবেল থেকে যে উপসংহার টানব ইসলামিক দৃষ্টিভঙ্গিও যে সেটাই হবে এমন কোনো কথা নেই এটা আগে বলে রাখলাম বাইবেলের দৃষ্টিভঙ্গি আর ইসলামিক দৃষ্টিভঙ্গিটা একই রকম হবে এমন কোন কথা নেই ইসলামিক দৃষ্টিভঙ্গিটা আমি আগে পরিষ্কার করে বলেছি পবিত্র করণের সুরা নিসার একশো সাতান্ন নম্বর আয়াত তাকে হত্যা করেনি ক্রুশবিদ্ধও করেনি একেবারে পরিষ্কার আজকের topic was Christ really crucified এই ইংরেজি শব্দ ক্রুসিফাইড আসলে এটার অর্থটা কি অক্সফোর্ড ডিকশনারি বলছে ক্রুসিফাই অর্থ কাউকে ক্রুশে বেঁধে রেখে মৃত্যুদণ্ড দেয়া আর ওয়েবস্টার ডিকশনারি বলছে ক্রুসিফাই অর্থ কাউকে ক্রুশের সাথে বিদ্ধ করে বা বেঁধে রেখে মৃত্যুদণ্ড দেয়া এক কথায় কাউকে ক্রুসিফাইড হতে হলে তাকে ক্রুশে মারা যেতে হবে মারা না গেলে ক্রুসিফাইড হয়নি এবারে ইংরেজি রিজারেকশন এই শব্দটার অর্থ কি অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী রিজারেকশন শব্দের অর্থ সেই কাজ বা ঘটনা যেখানে মৃতরা জীবিত হয় ক্যাপিটাল আর দিয়ে রিজারেকশন অর্থ খ্রিস্টের মৃত থেকে জীবিত হওয়া আর ওবিস্টার ডিকশনারি বলছে রিজারেকশন অর্থ যেখানে মৃত মানুষ জীবিত হয় আর ক্যাপিটাল আর দিয়ে রিজারেকশনের অর্থ মৃত্যু আর সমাধির পরে খ্রিস্টের আবারও জীবিত হওয়া এক কথায় খ্রিস্ট যদি রিজারেক্টেড হন তাকে মরতে হবে যদি মারা না যান রিজারেক্টেড হননি আশা করি আপনারা সবাই এটা খুব জীবিত হওয়া এক কথায় খ্রিস্ট যদি রিজারেক্টেড হন তাকে মরতে হবে যদি মারা না যান রিজারেক্টেড হননি আশা করি আপনারা সবাই এটা খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন দেখবেন যিশু আইসাল্লাম তিনি বলেছেন গসপেল অব ম্যাথিউ উনিশ নম্বর অধ্যায়ের ষোলো ও সতেরো নম্বর অনুচ্ছেদে আছে যে একজন মানুষের পাপ মুক্তি হতে পারে আইন আর আদেশগুলো মানলে তবে সেন্ট পল কি করলেন তিনি এই আইন আর আদেশগুলো ঠুকে দিলেন ক্রসের সাথে ক্রস ক্রস ক্রস প্যাস্টর এই কথা বললেন ক্রস ক্রস ক্রস ক্রসের সাথে সব আইন আর আদেশগুলো ঠুকে দিয়েছেন প্যাস্টর বললেন কলোসিয়ান্সে আছে দুই নম্বর অধ্যায়ের চোদ্দ নম্বর অনুচ্ছেদে আর পল বলেছেন যে পাপমুক্তি অর্জন করতে গেলে বিশ্বাস করতে হবে যিশুর মৃত্যু আর পুনরুত্থান সম্পর্কে তিনি বলেছেন নিউ টেস্টামেন্ট পড়লে দেখবেন ফার্স্ট করন্থিয়ান্স পনেরো নম্বর অধ্যায়ের চোদ্দ অনুচ্ছেদ আমি রেফারেন্সগুলো দিচ্ছি যাতে সবাই বুঝতে পারেন যে আমি বানিয়ে বলছি না তা না হলে যদি বলি বাইবেলের কথা বলছে নিউ টেস্টামেন্ট বলছে এই বিশাল বইটা হাজার পৃষ্ঠারও বেশি কোথায় খুঁজবেন সেজন্য রেফারেন্সগুলো বলি সেন্ট পল বলেছেন ফার্স্ট করন্থিয়ান্স পনেরো নম্বর অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ যদি যিশু খ্রিস্ট মৃত থেকে জীবিত না হন আমাদের ধর্মপ্রচার মূল্যহীন তোমাদের বিশ্বাসও মূল্যহীন আর প্যাস্ট তখন বললেন যতই ভালো কাজ করেন যতই দান করেন যদি বিশ্বাস না করেন যিশু ক্রুশে মারা গেছেন এগুলো মূল্যহীন আর খ্রিস্টান মিশনারিরা তারা বিভিন্ন রেফারেন্স দেন এটা আছে আয় যায় আয় চৌষট্টি নম্বর অধ্যায় ছয় অনুচ্ছেদে যে আমাদের সব ন্যায়নিষ্ঠতা সব ভালো কাজ নোংরা ছেঁড়া কাপড়ের মতো যদি না বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট মারা গেছেন ক্রুশবিদ্ধ হয়ে মানুষের পাপের জন্য আমাদের সব ন্যায় নিষ্ঠতা সব ভালো কাজ নোংরা ছেঁড়া কাপড়ের মতো আর প্যাস্ট তখন কথা বলেছেন আমি নিজে বলিনি তিনি বলেছেন যদি কোনো ক্রস না থাকে যদি ক্রুসিফিকশন না হয় বাইবেলের দাম দুই পয়সারও কম এছাড়াও তিনি বললেন যদি ক্রুসিফিকশন না হয় তাহলে খ্রিস্টান ধর্ম থাকবে না আমি তার সঙ্গে একমত আমি একমত প্যাস্টরে ছাড়াও বললেন তিনি ইন্ডিয়ায় এসেছেন এখানে ২০ বছরেরও বেশি সময় আছেন আর ইন্ডিয়ায় আসার পরেই তিনি খ্রিস্টান ধর্মের আসল বার্তা বুঝতে পেরেছেন আগে ছিলেন নামে মাত্র খ্রিস্টান তবে তিনি ধর্মনিষ্ঠ খ্রিস্টান হয়েছেন এখানকার মুসলিমদের দেখে এখন একটা কথা বলি যে আমার সাথে এর আগে মাত্র একজন আরব খ্রিস্টানের পরিচয় হয়েছিল একজন সৌদি আরবে দেখা হয়েছিল সিরিয়া থেকে এসেছিল আমার লেকচার শোনার পরে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তিনি মুসলিম হয়েছিলেন এখন আমার জীবনে এই দ্বিতীয়বার কোন আরব খ্রিস্টানের সাথে পরিচিত হলাম আর ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করলে আমি আল্লাহর কাছে দোয়া করছি যেন আল্লাহ তাকে হেদায়ত করেন ইন্ডিয়ানদের দেখেই তিনি খ্রিস্টান ধর্ম সম্পর্কে জেনেছেন এবং আসল ধর্ম বিশ্বাসে ফিরে যাবেন যেটা হলো ইসলাম প্রত্যেক মানুষ যে ধর্ম নিয়ে জন্মায় ইনশাল্লাহ এই লেকচার শোনার পরে আমাদের আলোচনার পরে ইনশাল্লাহ দোয়া করি তিনি যেন আসল ধর্মে ফিরে আসতে পারেন ইনশাল্লাহ আর মানবেন যে ক্রুসিফিকশন হয়নি ক্রস নেই খ্রিস্টান ধর্মও নেই আর ইনশাল্লাহ আমার লেকচারে এই চেষ্টাই করব আসুন দেখি সেন্ট পল যিশুর পুনরুত্থান সম্পর্কে কি বলেছেন সেন্ট পল পুনরুত্থান সম্পর্কে বলেছেন একই অধ্যায়ে বলেছেন খ্রিস্ট পুনরুত্থিত না হলে তোমাদের বিশ্বাস মূল্যহীন আমাদের ধর্মপ্রচার মূল্যহীন ফার্স্ট করন্থিয়ান্স পনেরো নম্বর অধ্যায়ের শেষের দিকে আছে সেন্ট পল বলেছেন ফার্স্ট করন্থিয়ান্স পনেরো নম্বর অধ্যায়ের বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ অনুচ্ছেদে তিনি বলেছেন যে একথাটা মৃত ব্যক্তির পুনরুত্থান সম্পর্কেও খাটে যেটা রোপিত হয়েছে পাপের মধ্যে তা উত্থিত হয়েছে নিষ্পাপ হয়ে যেটা রোপিত হয়েছে অসম্মানের মধ্যে তা উত্থিত হয়েছে গৌরবের সাথে যেটা রূপিত হয়েছে দুর্বলতার মধ্যে তা উত্থিত হয়েছে শক্তিমত্তার সাথে যেটা রূপিত হয়েছে প্রাকৃতিক শরীর হিসেবে তা উত্থিত হয়েছে আধ্যাত্মিক শরীর হিসেবে প্রাকৃতিক শরীর এক জিনিস আধ্যাত্মিক শরীর আরেক জিনিস তাহলে সেন্ট পলের মতে পুনরুত্থিত মানুষের আধ্যাত্মিক শরীর থাকে আধ্যাত্মিক শরীর একই কথা বলেছেন তার ঈশ্বর এবং প্রভু যীশুখ্রিস্ট গসপেল অফ লুক বিশ নম্বর অধ্যায়ের সাতাশ থেকে ছত্রিশ অনুচ্ছেদে এই ঘটনাটা হলো একজন মহিলাকে নিয়ে যার সাতজন স্বামী ছিল ইহুদিরা তখন যীশু খ্রিস্টের কাছে এসে প্রশ্ন করল এটা ইহুদিদের রীতি কোন লোক এক মহিলাকে বিয়ে করল যদি লোকটা মারা যায় কোন সন্তান না রেখে তার পরের ভাই সেই মহিলাকে তখন বিয়ে করবে যাতে করে বংশধর আসতে পারে যদি সেই ভাই মারা যায় কোন সন্তান না রেখে তৃতীয় ভাই তাকে বিয়ে করবে এভাবেই চলতে থাকবে তো ইহুদিরা প্রশ্ন করল যে এই মহিলা সাতজন ভাইকে বিয়ে করেছে একের পর এক আর প্রত্যেক ভাই পৃথিবীতে তার স্বামী ছিল প্রত্যেক ভাই সেই মহিলাকে বিয়ে করেছিল একের পর এক কিন্তু কোনো সমস্যা ছিল না কেন কারণ এক ভাই মারা যাওয়ার পরে আরেক ভাই তাকে বিয়ে করেছিল কোনো সমস্যা নেই তারপর সেই মহিলা মারা গেল তখন ইহুদিরা যীশু খ্রিস্টকে প্রশ্ন করল যে পুনরুত্থানের পরে কোন ভাই ওই মহিলার স্বামী হবে তার মানে পুনরুত্থানের সময় সাত ভাইয়ের প্রত্যেকেই আবার নতুন করে জীবিত হবে মহিলাও জীবিত হবে তখন কে তার স্বামী হবে যীশু খ্রিস্ট তখন তাদের বললেন গসপেল অব লুক বিশ নম্বর অধ্যায়ের পঁয়ত্রিশ ও ছত্রিশ অনুচ্ছেদে যে যারা পুনরুত্থিত হবে তারা বিয়ে করবে না কারো সঙ্গে তাদের বিয়ে হবে না ছত্রিশ অনুচ্ছেদ বলছে এছাড়াও তারা আর কখনো মরবে না তারা তখন হবে দেবদূতদের সমান তার মানে তারা ফেরেস্তাদের মতো হবে পুনরুত্থিত শরীর যেটা হবে আধ্যাত্মিক শরীর এ কথা কে বলেছে যীশুখ্রিস্ট বলেছেন গসপেল অব লুক বিশ নম্বর অধ্যায়ের ছত্রিশ অনুচ্ছেদ বলছে সেন্ট পল বলেছেন ফার্স্ট করিন্থিয়ান্স পনেরো নম্বর অধ্যায়ের বিয়াল্লিশ থেকে চল্লিশ নম্বর অনুচ্ছেদ বলছে একেবারে স্পষ্ট এছাড়াও গসপেলগুলোতে এমন একটা অনুচ্ছেদও পাবেন না যেটা বলছে যে যীশুখ্রিস্ট পুনরুত্থিত হয়েছিলেন সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন তাহলে দেখবেন হয়তো সবাই জানেন সেই তথাকথিত ক্রুসিফিকশনের পরে যীশুখ্রিস্টের শিষ্যরা একটা ঘরে মিলিত হলো। যীশুখ্রিস্ট তখন সেই ঘরে ঢুকলেন এটা আছে গসপেল অব লুক চব্বিশ নম্বর অধ্যায়ের ছত্রিশ অনুচ্ছেদে ঘরে ঢুকে যিশু তার শিষ্যদের বললেন শালম তার মানে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক পরের অনুচ্ছেদ গসপেল অব লুক চব্বিশ নম্বর অধ্যায় সাঁত্রিশ অনুচ্ছেদ যে শিষ্যরা তখন খুব ভয় পেয়ে গেল তারা ভাবল তারা ভাবল এটা যিশুর আত্মা আমি আপনাদের প্রশ্ন করি যিশুর শিষ্যরা কি জন্য তাকে তখন মনে করেছিল যে তিনি আত্মা তাকে কি আত্মার মতো দেখাচ্ছিল আমি যখন খ্রিস্টানদের এই প্রশ্ন করি সবাই উত্তর দিয়েছেন না উত্তরটা ঠিক যীশু খ্রিস্টকে তখন আত্মার মতো দেখাচ্ছিল না ক্রুসিফিকশনের পরে তিনি যখন সে ঘরে গেলেন তারা কেন ভেবেছিল যে এটা যিশুর আত্মা এর কারণটা হলো তারা লোকজনের মুখে শুনেছিল যে তাদের প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছে তারা লোকজনের মুখে শুনেছিল প্রেতাত্মারা তার আত্মা নিয়ে গেছে তিনি মারা গেছেন তারা লোকজনের মুখে কথা শুনেছিল যে যীশু খ্রিস্টকে একটা সমাধিতে তিন দিন রাখা হয়েছিল লোকজনের মুখে কারণটা জানেন কারণ তারা নিজের চোখে দেখেনি সেন্ট মার্ক বলেছেন গসপেল অফ মার্ক চোদ্দ নম্বর অধ্যায়ের পঞ্চাশ অনুচ্ছেদ বলছে যে যিশুর সব শিষ্যরা তাকে ত্যাগ করে পালিয়ে গিয়েছিল যিশু খ্রিস্টের জীবনের সবচাইতে সংকটময় মুহূর্তে যখন তাদের প্রয়োজন ছিল সবচেয়ে বেশি তখন সব শিষ্যই হান্ড্রেড পার্সেন্ট সেন্ট মার্কের মতে তাদের সবাই চোদ্দ নম্বর অধ্যায়ের পঞ্চাশ অনুচ্ছেদ বলছে সবাই যিশুকে ত্যাগ করে পালিয়ে গিয়েছিল কথা কে বলেছে জাকির নাইক বলেনি গসপেল অফ মার্ক চোদ্দ নম্বর অধ্যায়ের পঞ্চাশ অনুচ্ছেদ বলছে সবাই যিশুকে ত্যাগ করেছিল লোকের মুখে শুনে সেজন্য তারা ভাবল ভেবেছিল যে এটা যিশুর আত্মা তবে যিশু খ্রিস্ট তখন তাদের বললেন পরের দুটো অনুচ্ছেদে আছে গসপেল অফ লুক চব্বিশ নম্বর অধ্যায়ের উনচল্লিশ ও চল্লিশ নম্বর অনুচ্ছেদে যিশু তার শিষ্যদের বললেন যে তোমরা আমার হাত পা দেখো এটা তো আমি নিজেই আমাকে তোমরা ধরে দেখো আত্মার কোন রক্তমাংসে শরীর থাকে না আমাকে এখন যেভাবে দেখছ তখন তিনি শিষ্যদের তার হাত পা দেখালেন শিষ্যদের বললেন তোমরা আমার হাত পা দেখো এটা তো আমি নিজেই তোমাদের কি হয়েছে এটা তো আমি আমি তো তোমাদের প্রভু যীশু খ্রিস্ট তোমরা ভয় পাচ্ছ কেন আমাকে ধরে দেখো তোমরা আমার হাত পা দেখো আত্মার কোন রক্ত মাংসের শরীর থাকে না যিশু তার হাত পা দেখিয়ে কি প্রমাণ করতে চেয়েছেন এটা প্রমাণ করতে চেয়েছেন যে তিনি পুনরুত্থিত হয়েছেন প্রমাণ করতে চেয়েছেন তিনি আত্মা প্রমাণ করতে চেয়েছেন যে তিনি আসলে আত্মা নন তিনি পুনরুত্থিত হননি পরের দুটো অনুচ্ছেদ গসপিল লুক চব্বিশ নম্বর অধ্যায়ের একচল্লিশ নম্বর ও বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে শিষ্যরা খুব খুশি হলো তারা আনন্দিত হলো প্রথমে ভেবেছিল যিশু মারা গেছে এখন দেখলো তিনি বেঁচে আছেন জরদ তাদের সামনে যীশু খ্রিস্ট দাঁড়িয়ে আছেন তারা খুশি যীশু খ্রিস্ট তখন তার শিষ্যদের বললেন যে তাদের কাছে কি কোনো খাবার আছে তারা তখন তাকে খেতে দিল এক টুকরো ঝলসানো মাছ আর অল্প একটু মধু যিশু তাদের সামনে সে খাবারগুলো খেলেন প্রমাণ করার জন্য যে তিনি পুনরুত্থিত হয়েছেন প্রমাণ করতে যে তিনি আত্মা এটা প্রমাণ করতে যে তিনি মানুষ তাদের সামনে তিনি সে খাবারগুলো খেলেন এক টুকরো ঝলসানো মাছ আর মধু প্রমাণ করতে যে তিনি পুনরুত্থিত হননি তিনি আত্মা নন বরং তিনি একজন রক্ত গসপেল ষোলো নম্বর অধ্যায়ের দুই অনুচ্ছেদে যে সেটা ছিল সপ্তাহের প্রথম দিন অর্থাৎ দিনটা ছিল রবিবার ইহুদিদের সাবাথের দিন হলো শনিবার তাহলে সপ্তাহের প্রথম দিন রবিবার তাহলে সেই সপ্তাহের প্রথম দিন মেরি ম্যাকডালিন সমাধির কাছে গেলেন এখন মেরি ম্যাকডালিন কেন তৃতীয় দিনে সমাধিতে যাবেন যেহেতু তাদের মতে যীশুখ্রিস্ট আগেই মারা গেছেন তাহলে সেখানে যাওয়ার প্রয়োজন কি এর উত্তরটা দেওয়া আছে এক নম্বর অনুচ্ছেদে গসপেল অফ মার্কের ষোলো নম্বর অধ্যায়ের এক অনুচ্ছেদে যে মেরি ম্যাকডালেন যীশুখ্রিস্টকে মেসেজ করতে গিয়েছিলেন অ্যানোয়েন্ট ইংরেজি শব্দ অ্যানোয়েন্ট আর মূল হিব্রু শব্দটা হল মাসাহা অর্থ মেসেজ করা মালিশ করা তেল মাখানো আর এই শব্দটা থেকে আরবি ভাষায় শব্দটা এসেছে মসি আর হিব্রু ভাষায় এই শব্দটা হলো মেসায়া যাকে মালিশ করা হয় এটাকে যদি গ্রিক ভাষায় অনুবাদ করেন সেটা হবে ক্রেস্টস এখান থেকে ইংরেজি শব্দটা এসেছে ক্রাইস্ট যাকে মালিশ করা হয় আমি একটা প্রশ্ন করি কেউ মারা যাওয়ার তিন দিন পরে কি তার শরীর মেসেজ করা হয় এমনটা শুনেছেন কখনো যে ইহুদিরা তিন দিন পরে মৃতদেহ মেসেজ করে এর উত্তর হবে না এবার আমি খ্রিস্টানদের প্রশ্ন করি খ্রিস্টানরা কি তিন দিন পরে মৃতদেহ মেসেজ করে এর উত্তরও হবে না মুসলিমরা আমরা কি তিন দিন করে মৃতদেহ মেসেজ করি এর উত্তর না তাহলে খ্রিস্ট মারা যাওয়ার তিন দিন পরে মেরি ম্যাকডালিন কেন সেই সমাধিতে যাবেন কারণটা জানেন কারণ মেরি ম্যাকডালিন এবং জোসেফ অফ অ্যারামেথিয়া আর নিকোডিমাস তারা যিশুর মৃতদেহকে গোসল করিয়েছিলেন আর যখন যিশু খ্রিস্টের মৃতদেহকে ক্রস থেকে নামানো হলো মেরি হয়তো যিশু শরীরে প্রাণের চিহ্ন দেখেছিলেন তবে সেখানে মেরি নিশ্চয়ই এভাবে বলবে না যিশু বেঁচে আছেন বেঁচে আছেন তাহলে যিশুকে মেরে ফেলা হতো যেহেতু মেরি যিশুর শরীরে প্রাণের চিহ্ন দেখেছে সে তৃতীয় দিন আবার ফিরে আসলো সাবাথের দিনের পরে আর সে আশা করেছিল জীবিত খ্রিস্টকে মৃত খ্রিস্টকে নয় আর এটা আছে গসপেল অফ জনের বিশ নম্বর অধ্যায়ের এক অনুচ্ছেদে এছাড়াও গসপেল অফ মার্চ ষোলো অধ্যায়ের চার অনুচ্ছেদে যে মেরি দেখল পাথরটা সরানো হয়েছে যে কাপড়টা দিয়ে যীশু খ্রিস্টকে জড়ানো হয়েছিল সেটা খোলা অবস্থায় একপাশে পড়ে আছে এখন প্রশ্ন হল পাথরটা সরানোর প্রয়োজন কি আর মৃতদেহ জড়ানোর যে কাপড়টা সেটাই বা একপাশে পড়ে থাকবে কেন যদি যীশু খ্রিস্ট পুনরুত্থিত হতেন আধ্যাত্মিক শরীর হিসেবে তাহলে সেই আত্মার বের হওয়ার জন্য সেই সমাধিকক্ষের পাথরটা স্মরণের কোনো প্রয়োজন ছিল কোনো আত্মাকে তো দরজা খুলে ঢুকতে হয় না বের হতে হয় না পাথর সরানোর দরকার নেই তারপরও সরানো ছিল কেন আত্মা যদি চলে যেতে চায় তাহলে কি তার শরীরে জড়ানো কাপড়টা খুলে নিতে হবে কোনো প্রয়োজন নেই কিন্তু রক্তমাংসের শরীর হলে সমাধিকক্ষের মুখে যে পাথরটা আছে সেটা সরাতে হবে শরীরে জড়ানো কাপড়টা খুলে ফেলতে হবে এসব কিছু এটাই প্রমাণ করে যীশুখ্রিস্ট সমাধিকক্ষ থেকে বের হওয়ার সময় ছিলেন একজন রক্তমাংসের মানুষ আর সমাধিটার মালিক ছিল আসলে যীশুখ্রিস্টের একজন শিষ্য জোসেফ অব এরামেথিয়া খুব ধনী আর ক্ষমতাবান ইহুদি সেই লোক এই সমাধিকক্ষ বানিয়েছিল হয়তো তার নিজের জন্যই ভবিষ্যতে সেখানে যীশুখ্রিস্টকে রাখা হয়েছিল সমাধিটা একটা ঘরের মতো আর জিম বিশপের কথা অনুযায়ী তিনি বলেছেন বাইবেল বলেনি জিম বিশপ তিনি বলেছেন সমাধি কক্ষটা আয়তন বেশ বড় ছিল পাঁচ ফুট চওড়া উচ্চতা ছিল সাত ফুট আর লম্বা ছিল পনেরো ফুট কারো জন্য এত বড় সমাধিকক্ষের প্রয়োজনটা কি কারণ সেই লোকটাকে প্রয়োজন হলে সাহায্য করা যাবে বোম্বেতে আপনারা ছোট ছোট রুম দেখবেন খুব বেশি হলে পঁচাত্তর স্কোয়ার ফিট বোম্বেতে পঁচাত্তর স্কোয়ার ফিটের ঘর বেশ বড় এই ঘরে পাঁচ ছজন লোক থাকতে পারে বোম্বে এখানে জায়গার দাম অনেক বেশি পঁচাত্তর স্কোয়ার ফিট দেখবেন সেখানে চার পাঁচজন মানুষ থাকে তাহলে এই ঘরে প্রয়োজন হলে সাহায্য করা যাবে এখন আধ্যাত্মিক শরীরকে সাহায্য করার প্রয়োজনটা কি আত্মাত্মর সাহায্যের প্রয়োজন হয় না তারা সাহায্য করতে চেয়েছিল আসলে জীবিত মানুষকে বাইবেল পড়লে দেখবেন গসপেল জন বিশ নম্বর অধ্যায়ের পনেরো অনুচ্ছেদে যিশু কথা বলছেন মেরি ম্যাকডালিনের সাথে পৃথিবী থেকেই মেরির পাশ থেকে স্বর্গ থেকে না যিশু দেখলেন যে মেরি কাঁদছেন যিশু কাছে এসে বললেন মহিলা তুমি কাঁদছ কেন কাকে খুঁজছো তিনি ভালোভাবে জানতেন মেরি কাঁদছে কেন তারপর জিজ্ঞেস করলেন মেরি তখন যিশুকে মনে করলো সেখানকার মালিক আর তাকে বলল আপনি ওনাকে নিয়ে কোথায় রেখেছেন আমি তাকে নিয়ে যেতে এসেছি এখন আমার প্রশ্ন মেরি ম্যাকডালিন কেন ভাবল যে খ্রিস্ট হলেন সেখানকার বাগানের মালিক আপনাদের একটা প্রশ্ন করি পুনরুত্থিত মানুষকে কি মালির মতো দেখায় দেখায় আপনারা কি বলেন না তাহলে মেরি কেন মনে করলো খ্রিস্ট সেখানকার বাগানের মালিক এর উত্তরটা হলো আসলে যিশু তখন মালিক ছদ্মবেশে ছিলেন এখন একজন আত্মা কেন মালির ছদ্মবেশ নেবে খ্রিস্ট তখন মালির ছদ্মবেশে ছিলেন তার কারণ তিনি তখন ইহুদিদের ভয় পাচ্ছিলেন একজন আত্মা কখনোই কাউকে ভয় পাবে না কারণ বুক অফ হিব্রু বলছে নয় নম্বর অধ্যায়ের সাতাশ অনুচ্ছেদে মানুষ মাত্র একবারে মারা যায় তারপরে আসবে শেষ বিচারের দিন যীশুখ্রিস্ট নিজেই বলেছেন গসপেল অব লুক বিশ নম্বর অধ্যায়ের ছত্রিশ অনুচ্ছেদে একবার মরার পরে আর মরবে না যদি আত্মা হয়ে যান তাহলে আর কাউকে ভয় পাবেন না কেউ ক্ষতি করতে পারবে না আপনি দ্বিতীয়বার মরবেন না যিশু আত্মা হয়ে থাকলে ছদ্মবেশ নিয়ে থাকবেন কেন তিনি ভয় পাবেন কেন তিনি কেন লুকিয়ে থাকবেন কেন ইহুদিদের কাছ থেকে লুকিয়ে থাকবেন এটাই প্রমাণ করে তিনি পুনরুত্থিত হননি জীবিতই ছিলেন যিশু তখন মেরিকে বললেন মেরি এই একটা শব্দেই মেরি ম্যাকডালিন তার প্রভু যিশুকে চিনে ফেলল আমরা সবাই আমাদের প্রিয়জনদের ডাকার সময় বিশেষ ভঙ্গিতে ডাকি আর সেই টোনে সেই স্টাইলে প্রিয়জনদের ডাকলে তারা তখন খুব সহজেই বুঝে ফেলে কে তাকে ডাকছে মেরিও সাথে সাথে বুঝে ফেললো এই মালি আসলে যীশু খ্রিস্ট মেরি যিশুর কাছে ছুটে গেল গসপেল অব জন বিশ নম্বর অধ্যায়ের পনেরো ষোলো ও সতেরো অনুচ্ছেদ যিশু মেরিকে বললেন আমাকে স্পর্শ করো না কেন যিশু নিষেধ করলেন কেন যিশুর শরীরে কি বিদ্যুৎ ছিল যে কেউ স্পর্শ করলে বিদ্যুতের শখ লাগবে তাকে শরীরে কি ডিনামাইক বাঁধা যে কেউ স্পর্শ করলেই ওটা ফেটে যাবে কেন স্পর্শ করতে নিষেধ করলেন কারণ তিনি রক্ত মানুষ চিন্তা করেন ক্রুশবিদ্ধ থাকার সময় তিনি যে শারীরিক আর মানসিক কষ্ট পেয়েছেন এই কষ্টের ধকল সামলে উঠতে সময় লাগবে ক্রুশবিদ্ধ থাকার সময় অনেক অত্যাচার সহ্য করেছেন এখন তার শরীর ক্ষতবিক্ষত তাই বললেন আমাকে স্পর্শ করো না তারপর আরো বললেন গসপেল অব জন বিশ নম্বর অধ্যায়ের সতেরো অনুচ্ছেদে আমি এখনো আমার পিতার কাছে ফিরে যাইনি তার অর্থ কি তার মানে তিনি তখনও মারা যাননি যীশুখ্রিস্ট মেরি ম্যাকডালিনকে একেবারে স্পষ্ট করে বললেন যে তিনি তখনও পুনরুত্থিত হননি এটাই প্রমাণ তিনি জীবিত ছিলেন বাইবেলে আরো আছে গসপেল অফ মার্ক ষোলো নম্বর অধ্যায়ের এগারো অনুচ্ছেদে যে যিশুর শিষ্যরা তারা শুনেছিল যে তাদের প্রভু যীশু খ্রিস্ট বেঁচে আছেন তাদের জানিয়েছিল মেরি ম্যাকডালিন কিন্তু তারা বিশ্বাস করেনি ইহুদিদের একটা বদভ্যাস ছিল তারা অবান্তর প্রশ্ন করত নবীদের ঝামেলায় ফেলত কোরআনের কথা বলছে বাইবেলও বলছে মুসাকে অবান্তর প্রশ্ন করেছিল তাকে ঝামেলায় ফেলেছিল মুসাকে অপদস্থ করেছিল যিশুর সাথে একই কাজ করেছিল এছাড়াও গসপেল অফ ম্যাথিউ আছে বারো নম্বর অধ্যায়ের আটত্রিশ অনুচ্ছেদে ইহুদিরা যীশু খ্রিস্টের কাছে এসে বলল প্রভু রেবাই যার অর্থ প্রভু আপনি আমাদের একটা নিদর্শন দেখান নিদর্শন মানে অলৌকিক কিছু অলৌকিক যীশু খ্রিস্ট যেসব ভালো কাজ করেছিলেন সেগুলো দেখেও তারা সন্তুষ্ট হতে পারছে না তারা নিদর্শন দেখতে চাইলো অলৌকিক কাজ দেখতে চাইলো যেমন ধরেন হয়তো আকাশে উড়ে বেড়ানো পানের উপরে হেঁটে বেড়ানো অথবা জ্বলন্ত কয়লার উপরে হাঁটা তারা সাইন দেখতে চাইল এখানে সাইন মানে ল্যাম্পপোস্টের সাইন না রাস্তায় বিভিন্ন রকম সাইন দেখা যায় তেমন সাইন না এখানে সাইন মানে অলৌকিক কিছু আর বাইবেলের নতুন ইন্টারন্যাশনাল ভার্সনে বলা আছে এটা অলৌকিক নিদর্শন ইহুদিদের কথার উত্তর যিশু কি বললেন তিনি কি উত্তর দিলেন পরের অনুচ্ছেদে গসল অব ম্যাথিউ বারো নম্বর অধ্যায়ের উনচল্লিশ চল্লিশ অনুচ্ছেদে বলছে তোমরা হচ্ছ অপরাধী আর ব্যভিচারী জাতি তোমরা নিদর্শন দেখতে চাও অলৌকিক কিছু দেখতে চাও কোন নিদর্শন দেখানো হবে না শুধু ইউনুসের নিদর্শন বাদে যেভাবে ইউনুস তিন দিন আর তিন রাত ধরে তিমি মাছের পেটে ছিলেন সেই একইভাবে ঈশ্বরের পুত্র থাকবেন তিন দিন ও তিন রাত এই পৃথিবীর বুকের ভেতর যীশুখ্রিস্ট তাদের কথা বলেননি যে তোমরা সেই অন্ধলোককে দেখো যাকে আমি সুস্থ করে দিয়েছিলাম তোমরা সে আলহামদুলিল্লাহ ওয়াসালাম আলা রাসুল্লাহ আলা আলহি ওয়াসাহাবি আজমাইন আম্মাবাদ আউজুবিল্লাহ মিনা শাইতানের রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাউকা রাহিম রব্বিশ আপনি বললেন আমি নাকি অযৌক্তিক কথা বলেছি যদিও আমার সব প্রশ্নের যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি আপনি অবশ্য আমার কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন আর আমিও ইনশাল্লাহ এখন উত্তর দেব আর আপনারা বিচার করবেন কার কথা অযৌক্তিক আমার নাকি প্যাস্টরের প্যাস্টার রুকনি বললেন যে ডিকশনারির সংজ্ঞাগুলো তিনি চেক করে দেখেননি তবে এটা মেনেছেন যে আমি সত্যি বলেছি বড় হাতের আর ডিকশনারির বক্তব্য অনুযায়ী বলা হয়েছে যীশু খ্রিস্ট উঠেছিলেন মৃত অবস্থা থেকে পুনরুত্থানের জন্য তাকে অবশ্যই উঠতে হবে প্যাস্টরকে ডিকশনারির সব কথা মেনে নিতে বলছি না কারণ ডিকশনারির সব কথা তিনি হয়তো মানবেন না আমিও মানব না তবে তিনি বাইবেল তো মানবেন সেন্ট পাওয়াল কথা বলেছেন ফার্স্ট করিন্থিয়ান্স পনেরো নম্বর অধ্যায়ের চুয়াল্লিশ অনুচ্ছেদে যে পুনরুত্থিত শরীর আত্মা হয়ে যায় আর যীশু খ্রিস্ট বলেছেন গসপেল অফ লুক বিশ নম্বর অধ্যায়ের ছত্রিশ অনুচ্ছেদে যে পুনরুত্থিত শরীর তারা দেবদূতের মতো তার আত্মা হয়ে যায় আপনি কি যিশুকে মানেন নাকি মানেন না বোধহয় মানেন তাহলে যীশু খ্রিস্টের নিজের কথা অনুযায়ী তিনি যদি পুনরুত্থিত হন তাহলে তিনি আসবেন আত্মা হয়ে মানুষ হয়ে আসবেন না আমার বলা চোদ্দটা পয়েন্টের সবগুলোই প্রমাণ করে যে যিশু জীবিত ছিলেন তিনি বললেন যে সবকিছুই ক্রসকে কেন্দ্র করে ঈশ্বরের সব আদেশ এটা কার কথা পল আমি বলিনি পল বলেছেন কলসিয়ানসে দুই নম্বর অধ্যায়ের চোদ্দ অনুচ্ছেদে যেটা যীশু খ্রিস্টের শিক্ষার বিরুদ্ধে যায় গসপেল অফ ম্যাথিউ উনিশ নম্বর অধ্যায়ের ষোলো ও সতেরো অনুচ্ছেদে আছে ঈশ্বরের আদেশ মেনে চলো আমিও মানি যিশু ঠিক কথা বলেছেন পাপ থেকে মুক্ত হতে চাইলে ঈশ্বরকে মেনে চলুন পল বলেছেন সবকিছু ক্রসকে কেন্দ্র করে প্যাস্টররা বললেন আমাদের ভালো কাজগুলো সব মূল্যহীন ক্রুসিফিকশন না থাকলে বাইবেলের দাম দুই পয়সাও না এখন বাইবেল দিয়ে প্রমাণ করছে ক্রুসিফিকশন হয়নি যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি তিনি একটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন আমি বলেছিলাম আমাকে গসপেলের মাত্র একটা অনুচ্ছেদ দেখান যেখানে বলা আছে যে যীশুখ্রিস্ট মৃত অবস্থা থেকে পুনরুত্থিত একটা পাবেন না তিনি গসপেল অব ম্যাথিউর আঠাশ অধ্যায়ের ছয় নম্বর অনুচ্ছেদটা বললেন আমি অনুচ্ছেদটা পড়েছি তিনি এখানে নেই কারণ তিনি উত্থিত হয়েছেন যেমনটা বলেছিলেন আসো দেখে যাও মহান প্রভু কোথায় শুয়েছিলেন তিনি উত্থিত হয়েছেন এখানে বলা হয়নি যে পুনরুত্থিত হয়েছেন উত্থিত মানে জীবিত ছিলেন আমি ঘুমাই তারপর উত্থিত হই তার মানে এখানে পুনরুত্থিত হই তার মানে কি এই প্যাস্টরারও বললেন একটা মেয়েকে দেখেছে তার কথা অনুযায়ী মেয়েটা মারা গিয়েছিল তারপর প্যাস্টরের কথা অনুযায়ী যিশুর দয়ায় মেয়েটা বেঁচে গেছে তাকে বাঁচানো সম্ভব হয়েছে মেয়েটা কি পুনরুত্থিত হয়েছে না মেয়েটা মৃত্যু থেকে ফিরে এসেছে যিশু খ্রিস্ট ক্রুসিফাইড হয়ে মৃত অবস্থা থেকে জীবিত হননি তিনি মৃত্যু থেকে ফিরে এসেছেন চার নম্বর পয়েন্ট প্যাস্টর বললেন বাইবেলে আছে যিশু নাকি দেয়াল ভেদ করে এসেছিলেন বাইবেলে এমন কথা বলা হয়নি এটা অনুমান অনুমান করা হয় বাইবেলের কথা বলেনি যে যিশু দেয়াল ভেদ করে এসেছিলেন এটা অনুমান আর পুরো ঘটনা জানলে আপনারাও বুঝবেন তবে হাতে সময় কম যীশুখ্রিস্ট হাত পা দেখিয়েছিলেন কি জন্য গর্তগুলো দেখানোর জন্য এটা কে বলেছেন পেস্টর বাইবেল বলেনি গসপেল অব লুক চব্বিশ নম্বর অধ্যায়ের সাঁত্রিশ অনুচ্ছেদে আছে যে তোমরা আমার হাত পা দেখো এটা তো আমি নিজেই তোমরা আমার হাত পা দেখো এটা তো আমি নিজেই কারণ আত্মার রক্ত মাংসের শরীর থাকে না তিনি তার হাত পায়ের ক্ষতগুলো দেখাননি এ কথা তিনি বলেননি যিশুর শিষ্য থমাস দেখতে চেয়েছিলেন সেটা সেই উপরের ঘরে যিশু বলেছিলেন আমি কোনো আত্মা নই কি প্রমাণ হয় তিনি পুনরুত্থিত হননি ছয় নম্বর পয়েন্ট তিনি বললেন সমাধিটা বড় ছিল কারণ এটার মালিক ছিল ধনী এ কথাটা আমি আগে বলেছি সমাধিটার মালিক ছিল খুব ধনী আর প্রভাবশালী আরামাথিয়া জোসেফ সেটা আমিও বলেছি সাত নম্বর পয়েন্ট পাথরটা কেন সরানো হয়েছিল প্যাস্টর উত্তরে বলেন দেবদূতরা পাথরটা সরিয়েছিল আমি কথা বলিনি কে পাথরটা সরিয়েছে প্রশ্ন ছিল কেন সরানো হয়েছে প্যাস্টর বললেন লোকজনকে বোঝানোর জন্য যে যিশু মারা যাননি তর্কের খাতিরে আমি মেনে নিলাম লোকজনকে বোঝানোর জন্য পাথরটা সরানো হয়েছিল যিশুর দেহকে জড়িয়ে রাখা কাপড়টা খোলার প্রয়োজন হলো কেন দুটো প্রশ্ন একসাথে পাথর সরানো আর কাপড় খুলে ফেলা কাপড়টা খুলে রাখা হয়েছিল কাপড়টা খুলে রাখা হয়েছিল কথা বলা আছে গসপেল অফ জন বিশ নম্বর অধ্যায়ে যে কাপড়টা খুলে রাখা হয়েছিল গসপেল অফ মার্কের ষোলো অধ্যায় আছে এগুলোর কোনো উত্তর নেই একমাত্র উত্তর হলো যীশু খ্রিস্ট আসলে তখন জীবিত ছিলেন আর যেহেতু জীবিত ছিলেন তাই কাপড়টা খুলতে হয়েছিল আর পাথরটাও সরিয়েছিলেন প্যাস্টর বললেন যিশু বলেননি যে তিনি তিমির পেটে যাবেন আমি কখন বলেছি যিশু তিমির পেটে যাবেন কথাটা পরিষ্কার যিশু খ্রিস্ট এখানে বলেছিলেন গসপেল অব ম্যাথিউ বারো নম্বর অধ্যায়ের আটত্রিশ থেকে চল্লিশ অনুচ্ছেদে আছে যে ইউনুসনবী যেভাবে তিন দিন তিন রাত তিমির পেটে ছিলেন সেই একইভাবে ঈশ্বরের পুত্র তিন দিন তিন রাত পৃথিবীর বুকের ভেতর থাকবেন যীশু খ্রিস্টের কথা কখনোই বলেননি যে তিনি তিন দিন তিন রাত তিমির পেটের ভেতর থাকবেন আমার ধারণা আপনি যীশু খ্রিস্টে পরিষ্কার করে বলা কথাটা বুঝতে পারেননি যেভাবে ইউনুস তিন দিন তিন রাত তিমির পেটে ছিলেন সেই একইভাবে ঈশ্বর পুত্র তিন দিন তিন রাত পৃথিবীর বুকের ভেতর থাকবেন যিশু তিমির পেটে এ কথাটা আসছে থেকে এটা মানের মতো পরিষ্কার ইউনুস যেভাবে তিমির পেটে ছিলেন সেই একইভাবে ঈশ্বর পুত্র পৃথিবীর বুকের ভেতর থাকবেন ইউনুস ছিলেন জীবিত তাহলে খ্রিস্ট যদি এই ভবিষ্যৎবাণীটা পূরণ করতে চান তাহলে তিনিও থাকবেন জীবিত কিন্তু খ্রিস্টানরা বলে তিনি ছিলেন মৃত ভবিষ্যৎবাণীটা পূরণ করতে গেলে তাকে জীবিত থাকতে হবে প্যাস্টর বললেন সময়ের কথা আর আমিও একমত গসপেল বলছে তৃতীয় দিনে তিনি উত্থিত হয়েছেন তাই সময়ের দিক থেকে ভবিষ্যৎবাণীটা পূরণ হয়েছে এছাড়াও খ্রিস্টান মিশনারিরা তারাও কথা বলেন তারা বলেন তাই তো প্যাস্টরও বললেন একদিন মানে চব্বিশ ঘন্টা না আমি তর্কের খাতিরে এটা মেনে নিলাম এক মিশনারি আমাকে বলেছিল ধরেন আপনি নিউ ইয়র্কে গেলেন দুপুর দুটোয় সেখানে পৌঁছলেন আর পরের দিন নিউ ইয়র্ক ছেড়ে গেলেন খুব সকালবেলায় কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আপনি নিউ ইয়র্কে কয়দিন ছিলেন আমি বলবো দুই দিন ছিলাম টেকনিক্যালি কথাটা ভুল তবে বোঝার সুবিধার জন্য আমি মেনে নিলাম কোনো সমস্যা নেই আপনি চব্বিশ ঘন্টাও থাকলেন না তারপরও দুই দিন আচ্ছা ঠিক আছে তর্ক খ্যাতিরে মানলাম আর বাইবেল বলছে ব্যস্তরা বললেন আমিও একমত যে যীশুখ্রিস্ট তিনি উত্থিত হয়েছিলেন তৃতীয় দিনে একটা দিনের অংশ সেটাকেও ধরা হচ্ছে একটা পুরো দিন তাই প্যাস্টরের কথাটা মানলাম তত খুঁটিয়ে দেখলাম না যে কখন তাকে সমাধিতে রাখা হলো শুক্রবার সন্ধ্যার পরে ধরেন আপনি বললেন সন্ধ্যার আগে সেটাও মানলাম তর্কের খাতিরে মানলাম যদি বলেন বিকেলে সেটাও মানলাম যদি বলেন যদি তিনি বলেন যে যিশু রবিবার সকালে সমাধি ছেড়ে যাননি তিনি গেছেন বিকেলে সেটাও মানলাম তাহলে যীশু খ্রিস্ট সেই সমাধিতে ছিলেন দিনের একটা অংশকেও পুরো দিন ধরছি প্রথম দিনটা শুক্রবার একদিন শুক্রবার রাত শনিবার দিন শনিবার রাত রবিবার সকাল এর পরেও যদি সময় বাড়ান আগে আর পরে তারপরও পাবেন তিন রাত আর দুই দিন ইউনুস তার নিদর্শন এমনটা বলছে না যে ইউনুস যেভাবে তিন দিন ছিলেন তিমি মাছের পেটে সে একইভাবে ঈশ্বর পুত্র থাকবেন পৃথিবীর বুকের ভেতরে বলা আছে ইউনুস যেভাবে ছিলেন তিন দিন এবং তিন রাত সেই একইভাবে ঈশ্বর পুত্র থাকবেন তিন দিন এবং তিন রাত পৃথিবীর বুকের ভেতর এখানে কি পেলেন তিন দিন আর দুই রাত তিন দিন তিন রাত কোনোভাবেই হচ্ছে না যত জিমন্যাস্টিক্সই করেন এমনকি যদি আইনস্টাইনকেও নিয়ে আসেন বাইবেল থেকে প্রমাণ করতে পারবে না এটা তিন দিন তিন রাত কখনো না আর যদি কোন মিশনারি বলেন তিনি নিউ ইয়র্কে গেলেন একদিন দুপুর দুটোয় পরের দিন সকালে চলে আসলেন এটা দুই দিন মেনে নিলাম কিন্তু যদি বলেন আমি নিউ ইয়র্কে দুই দিন আর দুই রাত ছিলাম আমি বলবো তিনি মিথ্যবাদী বড় সড়ো মিথ্যবাদী এটা বলতে পারেন দুই দিন আমিও মানলাম যে একটা দিনের অংশই পুরো দিন তর্কের খাতিরে মানলাম কিন্তু দুই দিন আর দুই রাত বলতে পারবেন না যদি বলেন মিথ্যে বলছেন প্যাস্টর বললেন শেষ পয়েন্টে তিনি বললেন যীশু খ্রিস্টকে কেউ নাকি জীবিত অবস্থায় দেখেনি এটা আগে প্রমাণ করেছি আমি চোদ্দটা পয়েন্টের কথা বলেছি তিনি কয়েকটার উত্তর দিয়েছেন সেই যুক্তিগুলো আবার খণ্ডন করেছি যুক্তি বলে যীশুখ্রিস্ট তখন ছিলেন জীবিত তার মানে সেন্ট পলের কথা অনুযায়ী যীশু খ্রিস্টের নিজের কথা অনুযায়ী অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী ওয়েবস্টার ডিকশনারি অনুযায়ী তিনি ক্রুসিফাইড হননি এবং পুনরুত্থিত হননি আর যদি ক্রুসিফাইড না হন ক্রুসিফিকশন নেই খ্রিস্টান ধর্মও নেই আর প্যাস্টর তার লেকচারে বললেন এই কথাটা তিনি বেশ ভালোভাবে ব্যাখ্যা করেছেন সেটা হলো মানুষের আদি পাপ যে মানুষ জাতির প্রত্যেকেই চার্চা এমন শিক্ষা দেয় যে সব মানুষই পাপের মধ্যে জন্মায় প্রত্যেকটা শিশু এই পাপ নিয়ে জন্মায় উনি যে আদি পাপের কথা বললেন আর যেটা বলেছেন ঠিকই বলেছেন ঠিকই বলেছেন তবে তার সিদ্ধান্ত সেটা যৌক্তিক না তিনি বললেন যে আদম আর হাওয়া আলাহ ইসলাম আল্লাহকে অমান্য করেছিলেন আর তারা একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিলেন অথবা উপদেশমূলক গল্পে ইউনুসের নিদর্শন তিমির পেটে ইউনুস সবাই জানে তবে আপনি যদি ইউনুসের নিদর্শনটা পড়তে চান পবিত্র বাইবেলে এই বিশাল বইয়ে ইউনুসের নিদর্শন এটা দুই পৃষ্ঠারও কম দেড় পৃষ্ঠা চাই তো কম আপনাদের বোঝার জন্য এই পৃষ্ঠাটার একটা কপি দেখাচ্ছি এই বইটা দেড় পৃষ্ঠার চাইতেও ছোট দেড় পৃষ্ঠা কম মাত্র চারটা অধ্যায় আর এই হাজার পৃষ্ঠার বিশ্বকোষে এই অধ্যায়টা খুঁজে পাওয়া খুবই কঠিন তবে আপনারা সবাই গল্পটা মোটামুটি জানেন যে মহান ঈশ্বর তিনি তার নবীকে বললেন ইউনুস আলাহিসাল্লামকে নিনেব শহরের মানুষদের কাছে মহান ঈশ্বরের বাণী প্রচার কর কিন্তু ইউনুস বললেন নিনেব শহর ওখানে মানুষ খুব খারাপ ঈশ্বরের বাণী তো তারা মেনে চলবে না আর ভাবলেন তারা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে আমার সময়টা নষ্ট হবে তিনি তাই জপাই গেলেন আর সেখান থেকে জাহাজে করে শিষে গেলেন কিন্তু জাহাজে ওঠার পর প্রচন্ড ঝড় শুরু হলো আর তখনকার দিনে নাবিকদের মধ্যে একটা কুসংস্কার প্রচলিত ছিল যে জাহাজে যাওয়ার পর যদি ঝড় শুরু হয় এটার কারণ হলো কেউ একজন ঈশ্বরকে অমান্য করেছে তারা তখন বের করার চেষ্টা করত যে কে এই ঘটনার জন্য দায়ী তারা দায়ী লোককে লটারি করে বের করত এখানে যখন লটারি করা হলো দেখা গেল ইউনুসি এর জন্য দায়ী আর ইউনুস আল্লাহিসাল্লাম আল্লাহর প্রেরিত নবী ছিলেন তিনি মানলেন আর বললেন দেখো এসব কিছুর জন্য আমি দায়ী মহান ঈশ্বর আমাকে নিনেব শহরে যেতে বলেছিলেন কিন্তু আমি জোপা থেকে এখন তার শেষে যাচ্ছি পালিয়ে যাচ্ছি আমি অন্যায় করেছি তোমরা আমাকে ধরে সাগরে ফেলে দাও কিন্তু তারা বলল এই লোক কি ধার্মিক লোকটা কেন আমরা তাকে মেরে ফেলব তারা জাহাজ সরিয়ে নেওয়ার চেষ্টা করলো কিন্তু কিছুই করা গেল না তখনও ঝড় চলছে ইউনুস বললেন তোমরা আমাকে ধরে সাগরে ফেলে দাও শেষে তারা রাজি হলো আর ইনুসকে সাগরে ফেলে দিল সাগরে ফেলে দেওয়ার পরে ঝড়টা থেমে গেল হয়তো কাকতালীয় ঘটনা কিছুক্ষণ পরে একটা বড় মাছ একটা তিমি মাছ এসে ইউনুস আল্লাহামকে গিলে ফেলল ইউনুস আল্লাহ তিমি মাছের পেটে বসে দোয়া পড়তে লাগলেন আল্লাহ সাল্লামকে সেই মাছটা তিন দিন তিন রাত পেটে নিয়ে সাগরে ঘুরল তারপর সাগর পাড়ে বমি করে তাকে ফেলে দিল যীশুখ্রিস্ট নিদর্শন সম্পর্কে ইহুদিদের কি বলেছিলেন যে তোমাদের কোনো নিদর্শন দেখানো হবে না শুধু ইউনুসের নিদর্শন বাদে আর ইউনুস নবী যেভাবে তিন দিন আর তিন রাত ধরে তিমি মাছের পেটে ছিলেন সেই একইভাবে ঈশ্বরের পুত্র তিন দিন আর তিন রাত ধরে পৃথিবীর বুকের ভেতরে থাকবেন আমি আপনাদের একটা প্রশ্ন করি ইউনুসকে সাগরে ফেলে দেওয়ার সময় তিনি জীবিত ছিলেন না মৃত উত্তর দেওয়ার আগে আপনাদের জন্য সহজ করে দেই ইউনুস আল্লাহ সাল্লাম নিজের থেকেই বলেছিলেন যে আমি অপরাধী এজন্য আমি দায়ী আমাকে সাগরে ফেলে দাও কেউ রাজি না হলে হয়তো তার পাটা ভেঙে ফেলবেন হয়তো ভাঙবেন তার ঘাড় হয়তো হাত মুচড়ে দেবেন কিন্তু ইউনুস নিজেই বলেছিলেন তা এসবের প্রয়োজন ছিল না শুধু সাগরে ফেলে দিয়েছিল আপনাদের আরেকটা প্রশ্ন করি ইউনুসকে সাগরে ফেলার সময় তিনি জীবিত ছিলেন নাকি মৃত জীবিত তিমি মাছ এসে তাকে গিলে ফেললো তখন তিনি জীবিত না মৃত জীবিত আল্লাহর কাছে তিনি দোয়া করেছিলেন তিমির পেটের ভেতরে থেকে তখন জীবিত না থাকলে প্রার্থনা করতে পারতেন তখন জীবিত না মৃত জীবিত তিমিটা ইউনুসকে নিয়ে তিন দিন তিন রাত ধরে সাগরে ঘুরল জীবিত না মৃত জীবিত তিমিটা সাগর পারে বমি করে তাকে বের করে দিল জীবিত না মৃত জীবিত জীবিত জীবিত জীবিত জীবিত যখন কোনো লোককে জাহাজ থেকে সাগরে ফেলা হয় তার মরে যাওয়ার কথা মারা গেলে অলৌকিক হবে না যদি বেঁচে থাকেন অলৌকিক তিমি মাছ তাকে গিলে ফেললো মারা যাওয়ার কথা কিন্তু তিনি মরেননি এটা অলৌকিক তিন দিন তিন রাত গরমে আর অক্সিজেনের অভাবে সেই তিমি মাছের পেটে তার মরে যাওয়ার কথা কিন্তু তিনি মরেননি এটা অলৌকিক একই সাথে অনেকগুলো অলৌকিক ঘটনা ঘটনাটা খুবই অলৌকিক যিশু বলেছেন ইহুদিদের যেভাবে ইউনুস ছিলেন তিন দিন তিন রাত সেভাবে ঈশ্বরের পুত্র থাকবে তিন দিন তিন রাত যেভাবে ইউনুস নবী তিন দিন তিন রাত তিমির পেটে ছিলেন সেই একইভাবে ঈশ্বরের পুত্র তিন দিন তিন রাত পৃথিবীর বুকে থাকবেন ইউনুস ছিলেন জীবিত কিন্তু যখন এই প্রশ্নটা করি আমার খ্রিস্টান ভাইদের তারা আসলে আমাদের ভাই আমাদের জ্ঞাতি ভাই যেভাবেই বলেন আমরা জ্ঞাতি ভাই আমি খ্রিস্টান ভাইদের প্রশ্ন করি যে আপনাদের বিশ্বাস অনুযায়ী যিশু সমাধিকক্ষে কিভাবে ছিলেন সবাই আমাকে বলেছে তিনি তখন মৃত যিশু তখন মৃত আপনাদের প্রশ্ন করি ইউনুস ছিলেন জীবিত অন্যদিকে যিশু খ্রিস্ট ছিলেন মৃত তাহলে যিশু খ্রিস্ট কি ইউনুসের মতই হলেন নাকি হলেন না একরকম না আলাদা আলাদা তাহলে যিশুর ভবিষ্যৎবাণীটা আসলে সত্যি সত্যি ঘটেনি তিনি নিজেই নিদর্শনের কথা বলেছেন কোন নিদর্শনী দেখানো হবে না ইউনুসের নিদর্শন বাদে আর তার এই ভবিষ্যৎবাণী বাস্তবে ফলেনি ভবিষ্যৎবাণীটা সত্যি হতে গেলে যীশু খ্রিস্টের থাকা উচিত জীবিত আমার লেকচার আমি আগেও বলেছি তিনি ছিলেন জীবিত তা না হলে নবী যীশু খ্রিস্টকে বলতে হয় মিথ্যাবাদী নাওজবিল্লা এটা আমরা কখনো বলতে পারবো না তাকে আমরা সম্মান আর শ্রদ্ধা করি তাহলে এই ভবিষ্যৎবাণী সত্যি হওয়ার জন্য তার থাকা উচিত জীবিত আর যীশু খ্রিস্ট সে সময় জীবিত ছিলেন এ কথা আমি আগেও আমার লেকচারে প্রমাণ করে দেখিয়েছি একথা আগেও বলেছি যে একজন লোককে ক্রুসিফাই হতে গেলে তাকে অবশ্যই সেই ক্রসে ঝোলা অবস্থায় মারা যেতে হবে যদি সেই লোক ক্রসে ঝুলে মারা না যায় তাহলে সে ক্রসিফাইড হয়নি এমন কিছু লোক আছে যারা বলবে এই নিদর্শনের ব্যাপারটা আসলে জীবিত মৃত্যু নিয়ে নয় এখানে সময়ের উপর জোর দেওয়া হচ্ছে অর্থাৎ তিন দিন আর তিন রাত ইনুস যেভাবে তিমির পেটে ছিলেন একইভাবে ঈশ্বরের পুত্র থাকবেন তিন দিন তিন রাত ধরে তিন বলা হয়েছে এখানে চারবার এখানে আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে তিন সংখ্যাটার উপর জীবিত বা মৃত না আমি বললাম তিনের মধ্যে অলৌকিকতা কোথায় যদি আমি বলি দিল্লি যেতে আমার তিন দিন তিন রাত সময় লাগবে এটা কোনো অলৌকিক তাহলে তিনের অলৌকিকতা কি তিন দিন বা তিন সপ্তাহ এটা তো কোনো অলৌকিক না কিন্তু তারা বলে না এখানে সময়টাই আসল আসলে আমরা দেখি যিশু কি এই ভবিষ্যৎবাণীটা পূরণ করেছিলেন যেটা কিছু খ্রিস্টানের মতে এই অলৌকিক ঘটনাটার মূল বিষয় আগেও বলেছি আপনারাও জানেন কোন খ্রিস্টানকে যদি জিজ্ঞেস করি যে পবিত্র বাইবেল অনুযায়ী যিশুকে কখন ক্রুশবিদ্ধ করা হয়েছিল খ্রিস্টানরা বলবে যে গুড ফ্রাইডেতে আমার প্রশ্ন শুক্রবারকে কেন গুড ফ্রাইডে বলা হয় তারা বলে মানুষের পাপের জন্য তিনি সেদিনই মারা গিয়েছিলেন তাই শুক্রবার গুড ফ্রাইডে আর বাইবেল পড়লে দেখবেন যে যীশু খ্রিস্টের বিচার খুব তাড়াতাড়ি করা হয়েছিল তাকে ক্রস ফ্রাইডে বলা হয় তারা বলে মানুষের পাপের জন্য তিনি সেদিনই মারা গিয়েছিলেন তাই শুক্রবার গুড ফ্রাইডে আর বাইবেল পড়লে দেখবেন যে যীশু খ্রিস্টের বিচার খুব তাড়াতাড়ি করা হয়েছিল তাকে ক্রসে ঝোলানো হয়েছিল তাড়াতাড়ি নামানো হয়েছিল তাড়াতাড়ি কারণটা প্যাস্টরও বললেন যেদিন সাবাত সেই রাতে কাউকে ক্রসে ঝুলিয়ে রাখা হতো না এটা আছে তিনি রেফারেন্স দেননি ডিটোরনমি একুশ অধ্যায় তেইশ অনুচ্ছেদে আছে শেষ তারটা অভিশপ্ত হবে সেজন্য যিশুকে নামানো হয়েছিল তারপর গোসল করানো হলো আর ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে তারপর সেই সমাধিকক্ষে তাকে রেখে দেওয়া হলো আর গসপেল অফ জন বিশুদ্ধের এক অনুচ্ছেদে আছে যে সপ্তাহের প্রথম দিনে রবিবার সকালে দেখা গেল সমাধিতে কেউ নেই দেখলো মেরি ম্যাকডালিন তাহলে অনুমান করা যায় যিশু সেই সমাধিকক্ষে ছিলেন শুক্রবার রাতে অনুমানের কথা বললাম কেন কারণ বাইবেলে বলা নেই কখন যিশু সমাধি ছেড়ে চলে গেছেন হয়তো তিনি গেছেন শুক্রবার গভীর রাতে বা শনিবার সকালে কিছু বলা নেই তাই এটা আমরা অনুমান করে নিচ্ছি যিশু রবিবার সকালে সেখান থেকে বেরিয়ে গেছেন তাহলে যিশু সেই সমাধিতে ছিলেন শুক্রবার রাতে এটা অনুমান এরপর সেই সমাধিতে ছিলেন শনিবার সকালে এটা অনুমান যীশু খ্রিস্ট সমাধিকক্ষে ছিলেন শনিবার রাতে এটা অনুমান রবিবার সকালে সমাধিকক্ষটা ফাঁকা তাহলে যিশু সেখানে ছিলেন দুই রাত একদিন কিন্তু বলা হয়েছিল তিন দিন তিন রাত তিন দিন আর তিন রাত ইউনুস নবী যেভাবে তিনি মাছের পেটে ছিলেন সেই একইভাবে ঈশ্বরের পুত্র পৃথিবীর বুকের ভেতরে থাকবেন তিন দিন আর তিন রাত কিন্তু যীশুখ্রিস্ট সে সমাধিতে ছিলেন একদিন দুই রাত তিন দিন তিন রাত আর একদিন দুই রাত এ দুটো সময় কি এক এ দুটো সময় কি এক না তাহলে তারা যে সময়ের উপর গুরুত্ব দেয় সেটাও আসলে বাস্তবে ফলেনি তাহলে ঘটনাটা দাঁড়ালো যীশুখ্রিস্ট তখন জীবিত ছিলেন কাউকে তখনই ক্রুসিফাইড বলা হয় যদি সে ক্রসেই মারা যায় প্যাস্টর যখন আবার কথা বলতে আসবেন তখন তার সুবিধার জন্য আমি কিছু প্রমাণ দেখাবো যে যিশু ক্রুসিফাই হননি তিনি পুনরুত্থিত হননি তিনি জীবিতই ছিলেন আর জীবিত থাকলে ক্রুসিফিকশনও হয়নি পুনরুত্থানও হয়নি যিশুকে ক্রুশে ঝুলানোর পরে খুব তাড়াতাড়ি নামানো হয়েছিল তিন ঘন্টা পরে তিন ঘন্টায় ক্রসে কেন মারা যাওয়া কঠিন তাই যিশু ছিলেন জীবিত যখন তাকে নামানো হলো ক্রুশবিদ্ধ দুজন তারা বেঁচেছিল প্রমাণ করে যে যিশুও বেঁচেছিলেন দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট তার পা দুটো ভাঙা হয়নি মৃতের কাছে তার পায়ের কোনো দাম নেই প্রমাণ করে যে তিনি জীবিত ছিলেন চার নম্বর পয়েন্ট হচ্ছে পাথরটা সরানো হয়েছিল আর গায়ে জড়ানো কাপড়টা খোলা হয়েছিল এতে প্রমাণ হয় যে তিনি জীবিত ছিলেন পাঁচ নম্বর পয়েন্ট যে তিনি মালিক ছদ্মবেশ নিয়েছিলেন কেন কারণ তিনি জীবিত ছিলেন তাই ইহুদিদের কাছ থেকে লুকিয়েছিলেন ছয় নম্বর পয়েন্ট সমাধিটা বেশ বড় ছিল অনেক বড় রুম মৃত একজন লোকের জন্য এত বড় ঘরের প্রয়োজনটা কি তাহলে খ্রিস্ট ছিলেন জীবিত সাত নম্বর পয়েন্ট যে যখন মেরি ম্যাকডালেন খ্রিস্টের কাছে গেল যিশু তাকে বললেন আমাকে স্পর্শ করো না কেন কেন তিনি রক্ত মাংসের মানুষ তিনি জীবিত ছিলেন তার ব্যথা লাগবে যন্ত্রণা পাবেন তিনি এতে প্রমাণ হয় তিনি জীবিত ছিলেন যিশু তখন মেরিকে বলেছিলেন যে আমি এখনো আমার পিতার কাছে ফিরে যাইনি তার মানে তিনি ছিলেন জীবিত নয় নম্বর পয়েন্ট মেরি ম্যাকডালিন তখন যীশু খ্রিস্টকে দেখে ভয় পাননি দশ নম্বর পয়েন্ট যে সেই উপরের রুমে যিশু তার হাত পা দেখিয়েছিলেন প্রমাণ করতে যে তিনি আত্মা নন বরং তিনি মানুষ এগারো নম্বর পয়েন্ট যে শিষ্যরা তাকে দেখে খুশি হয়েছিল কেন তারা ভেবেছিল যিশু মারা গিয়ে আত্মা হয়েছেন তারা খুব খুশি হয়েছিল কারণ তিনি জীবিত বারো নম্বর পয়েন্ট যিশু সেখানে এক টুকরো সেদ্ধ মাছ আর মধু খেলেন প্রমাণ করতে যে তিনি জীবিত তার শিষ্যরা শুনেছিল মেরি ম্যাকডালিনের কাছে যে তিনি জীবিত চোদ্দ নম্বর পয়েন্ট ইউনুসের নিদর্শন যেভাবে ইউনুস নবী তিন দিন তিন রাত তিমির পেটে ছিলেন সেই একইভাবে ঈশ্বরের পুত্র তিন দিন তিন রাত এই পৃথিবীর বুকে থাকবেন জীবিত জীবিত জীবিত যিশু জীবিত ছিলেন ক্রুসিফিকশন হয়নি পুনরুত্থানও হয়নি তাহলে এক কথাই বললো যীশু খ্রিস্টকে ক্রুশে জোরানো হয়েছিল বাইবেলের কথা অনুযায়ী কিন্তু তিনি মারা যাননি এখন আজকের টপিক হলো ওয়াজ ক্রাইস্ট রিয়েলি ক্রসিফাইড যদি ক্রসে থাকা অবস্থায় তিনি মারা যান তাহলে ক্রসিফাইড হয়েছেন যদি ক্রসে থাকা অবস্থায় তিনি মারা না যান তাহলে সেই ঘটনাকে আপনারা কি বলবেন আর ইংরেজি ভাষায় কোন শব্দ নেই যদি আপনারা ডিকশনারিতে এই শব্দটা খোঁজেন যে কাউকে ক্রুশে ঝুলানো হয়েছিল কিন্তু মারা যাননি এজন্য কোন শব্দ আপনারা পাবেন না নতুন শব্দ বানাতে হবে এখানে যে শব্দটা আমরা বলতে পারি সেটা হলো যীশু খ্রিস্ট আসলে ক্রুসিফাইড হননি তিনি ক্রুসিফিক্টেড হয়েছিলেন শব্দটা ক্রুসিফিকশন হবে না C R U C I F I X I O N এটা হবে crucifixion C R U C I F I C T I O N এটা একটা ফিকশন আমাদের নতুন শব্দ বানাতে হবে তাহলে বলা যায় যে যীশু খ্রিস্ট তিনি ক্রুসিফাইড হননি তিনি হয়েছিলেন ক্রুসিফিক্টেড তাই আশা করি এতে দ্বিধাদ্বন্দ্ব চলে যাবে আর প্যাস্টরও মানবেন তার মন থেকে দ্বিধাদ্বন্দ্ব দূর হয়ে যাবে যে যীশু খ্রিস্ট আসলে ক্রুসিফাইড হননি কোন ক্রুসিফিকশন হয়নি F I X I O N বরং crucifixion F I C T I O N lecture শেষ করার আগে কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিচ্ছি সুরা আল ইমরানের চুয়ান্ন নম্বর আয়াতে একথার উল্লেখ করা আছে ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহ খারুল মাকিরিন আর তারা চক্রান্ত করেছিল আল্লাহ কৌশল করেছিলেন নিশ্চয়ই আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ ওয়া আখির ওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী